এই তো বাংলার মুখ বারবার ভেসে ওঠে আয় আয় এখানেই জীবনের সুখ দুঃখ খুঁজলেই তার দেখা পাওয়া যায় খুঁজলেই তার দেখা পাওয়া যায় এখানে সকাল হলে পাখি গান গায় কুলু কুলু নদী বয়ে যায় এখানে জীবন জাগে পাখির অনেক আগে মায়েরা আনত রয় সেজ দায় মায়েরা আনত রয় সেজ দায় এখানে সকাল হলে পাখি গান গায় কুলু কুলু নদী বয়ে যায় এখানে জীবন জাগে পাখির অনেক আগে মায়েরা আনত রয় সেজ দায় মায়েরা আনত রয় সেজ দায় মায়েরা আনত রয় সেজ দায় এই তো বাংলার মূল বারবার ভেসে ওঠে আয় নাই এখানেই জীবনের সুখ দুঃখ খুঁজলে তার দেখা পাওয়া যায় খুঁজলে তার দেখা পাওয়া যায় এখানে পাহাড় বন বনা নীরা বসিয়েছে প্রহরা কত এখানে দিনে ওরাতে দেশে গড়ে হাতে হাতে কিষানেরা আপনার মতো কিষানেরা আপনার মতো এখানে পাহাড় বন বনা নীরা বসিয়েছে প্রহরা কত এখানে দিনে ওরাতে দেশে গড়ে হাতে হাতে কিষানেরা আপনার মতো কিষানেরা আপনার মতো মুছে দেয় জীবনের সকল ব্যথা মুছে দেয় জীবনের সকল ব্যথা বাতাসে আসার গান শোনা যায় বাতাসে আসার গান শোনা যায় বাতাসে আসার গান ঢেউরা দুগুল ভাঙে ঢেউ ঢেউ ফের জাগে চর নতুন আশাতে দেখো কৃষকেরা বাঁধে নয়া ঘর এখানে হতাশা আসে এখানে মৃত্যুরা হানা দেয় এখানে স্বপ্নেরা বাসা বাঁধে সব দুঃখ কেড়ে নেয় এখানে ফিরে ফিরে জীবনকে খুঁজে পাওয়া যায় এমন সবুজ দেশ এমন মায়া এখানে আছে যার সন্ধান এখানে মায়ের বুকে হেসে খেলে বেড়ে ওঠে পৃথিবীর সাহসী সন্তান পৃথিবীর সাহসী সন্তান এমন সবুজ দেশ এমন মায়া এখানে আছে যার সন্ধান এখানে মায়ের বুকে হেসে খেলে বেড়ে ওঠে পৃথিবীর সাহসী সন্তান সন্তান পৃথিবীর সাহসী সন্তান এখানে শহীদ তোমালে কাশে এখানে শহীদ তোমালে কাশে ফিরে ফিরে এই বাংলায় ফিরে ফিরে এই বাংলায় ফিরে ফিরে এই বাংলায় ফিরে ফিরে এই বাংলায় এই তো বাংলার মুখ বারবার ভেসে ওঠে আয় রায় এখানেই জীবনের সুখ দুঃখ খুঁজলেই তার দেখা পাওয়া যায় খুঁজলেই তার দেখা পাওয়া যায় এই তো বাংলার মুখ বারবার ভেসে ওঠে আয় রায় এখানেই জীবনের সুখ দুঃখ খুঁজলেই তার দেখা পাওয়া যায় খুঁজলেই তার দেখা পাওয়া যায় খুঁজলেই তার দেখা পাওয়া যায় খুঁজলেই তার দেখা পাওয়া যায়